الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويقيمون الصلاة ويؤتون الزكاة ومما رزقناهم ينفقون وقال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالاً ولم يؤدي زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقرع يأخذ بلهزمتيه ويقول أنا مالك أنا كنزك أو كما قال رسول الله صلى الله عليه وسلم বুজুর্গান মোহতারাম রমজান শরীফের পবিত্রতা সম্পর্কে আল্লাহর মেহরবানি বিগত জুমা সমূহতে আলোচনা হয়েছে যে রমজান মাস গোনা বর্জনের মাস গোনা বর্জনের ট্রেনিং নেওয়ার মাস দুনিয়ার সরকার যেমন বিভিন্ন সপ্তাহ পালন করে ট্রাফিক সপ্তাহ অমুক সপ্তাহ তমুক সপ্তাহ আল্লাহ আমাদেরকে অলি বানানোর জন্য তার বন্ধু বানানোর জন্য এই মাসকেও ঘোষণা করেছেন তাকওয়ার মাস গুনাহ বর্জনের মাস কোরআন তেলাওয়াতের মাস কোরআন তেলাওয়াত যখন দায়িত্ব দিচ্ছেন তো আর কখন করবে এই মাস কোরআনের মাস এই মাসে গোটা কোরআন করিম লহে মাহফুজ থেকে প্রথম আসমানে আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছিলেন লাইলাতুল কদরে তারপরে সেখান থেকে তেইশ বছরে যখন যতটুক প্রয়োজন সামনে আসছে রসুল সাল্লা সাল্লাম কাছে প্রশ্ন আসছে ওই অনুপাতে অল্প অল্প করে নাজেল করা হয়েছে প্রথমবার গোটাটা নাজেল করা হয়েছে ওইটাকে লাইলাতুল কদর বলা হয় কোরআন যে পুরাটা নাজেল হল এর সোয়া লেগে লাইলাতুল কদর এত দামি হয়ে গেছে যে এর এক রাত যদি ইবাদত করে এক রাত মানে ঘুম আসা পর্যন্ত প্রবল ঘুম আসা পর্যন্ত এটাই এক রাত কেউ ইবাদত করে তো আল্লাহ তালা তাকে হাজার মাস ইবাদত থেকে বেশি সওয়াব দান করবেন তো সোয়া লাগছে সোয়া আল্লাহ চেয়েছেন ওই কোরআন যেন শোয়া না আমাদের সিনার মধ্যে থাকে ওই কোরআন যেন আমাদের প্রত্যেকটা মুসলমানের কলবের মধ্যে থাকে তিরিশ পারা পারলে তো নূর নালা নূর যদি তিরিশ পারাও না পারে কেউ তো পাঁচক্ত নামাজ সই করার জন্য যতটুক দরকার এতটুক তো ফরজা আইন এতটুক কোরআন কারিম সহি শুদ্ধ ভাবে পাল্বের মধ্যে থাকতেই হবে নতুবা তাকে মমিন মুসলমান বলে আখ্যায়িত করা যাবে না চাউল ছাড়া যেরকম ভাত হইতে পারে না কোরআনবিহীন মুসলমান হইতে পারে না মুসলমান তার সেনায় কোনো কোরআন নেই তো আল্লাহ তাআলা চেয়েছেন এই কোরআন যেন আমাদের সিনার মধ্যে থাকে যে সিনার মধ্যে কোরআন থাকবে ইনশাল্লাহ সেই ব্যক্তি দোজকে যাবে না বরং তার অশিলায় অনেক মানুষ বেসতে যাবে তার অশিলায় অনেক মানুষ বেসতে যাবে আগের তমাম আসমানি কিতাব একবারে নাজিল হয়েছে আগে যত আসমানি কিতাব নাজিল হয়েছে এগুলো একবারে নাজিল হয়েছে এট এ টাইম ওই কিতাবের হাফেজ একমাত্র ওই নবী ছিলেন উম্মতের মধ্যে কে হাফেজ ছিলেন না আগে যত কিতাব নাজিল করা হয়েছে আসমানি কিতাব ওই কিতাবের হাফেজ যে নবী আলাইসালামের নাজেল করা হয়েছে তিনি উম্মত না কিন্তু আমাদের এই কিতাব কোরআনে করিম দা আখেরি কিতাব তো কেমত পর্যন্ত এই কোরআন চলবে এর কোন আইন সংশোধন করার পরিবর্তন করার কোন দরকার হবে না সূর্য যেরকম একই সার্ভিস দিচ্ছে এটা কোনো মডার্নাইজ করার কোনো দরকার নেই চন্দ্র আমাদের জরুরত পূরণ করেই চলছে কোরআনকে আল্লাহ তালা এমন ভাবে নাজেল করছেন যে কেমত পর্যন্ত আমাদের যে কোনো সমস্যার সমাধান কোরআন দিবে এবং যত জটিল পরিস্থিতি হোক ওর মধ্যে দিয়ে একটা লোক কোরআন অনুযায়ী চলতে চাইলে তার ব্যবস্থা আছে কেউ বলতে পারবে না যে এমন কঠিন জামানা যে কিছু হাড্ডি না দিলে একটা ফাইল নড়ে না তাহলে আমরা কেমনে কোরআন অনুযায়ী চলব তার এই কথা গলত এমন কঠিন জামানাও আল্লাহ তাকোয়ার উপরে চলার রাস্তা রাখছেন কারোর যান মাল ইজ্জত যদি রক্ষা করার জন্য কেউ না জায়জ ভাবে তাকে ক্ষতিগ্রস্ত করতেছে না জায়জ ভাবে অন্যায় ভাবে ক্ষতিগ্রস্ত করতেছে এটা রক্ষা করার জন্য সে কুত্তাকে হাড্ডি দিল তো আমাদের ইসলামী শরিয়াতে তার গুণা হবে না যে নিল সে তো গুণাগার যে দিল সে গুণাগার না এর জন্য আমরা আমভাবে বলে ফেলি সুদ দেওয়া আর খাওয়া এক কথা দেওয়া আর খাওয়া এক কথা বলি আমরা কিন্তু বাস্তবে এরকম না খাওয়া তো টোটাল হারাম সর্ব অবস্থা হারাম দেওয়াটা দুই রকম যখন আপনার বৈধ জিনিস রক্ষা করার জন্য দিবেন আপনার কোনো গুণা নেই কিন্তু যখন আপনি অবৈধ সুযোগ গ্রহণ করার জন্য দিবেন তখন সুদ খাওয়ার দেওয়া সমান আপনি অবৈধ সুযোগ নেওয়ার জন্য পয়সা দিচ্ছেন যেখানে আপনার কোনো হক নেই কিন্তু টাকা দিলে হক আসবে টাকা দিয়ে আপনি রায় কিনে ফেললেন জানেন যে রায় আপনার বিরুদ্ধে যাবে নিশ্চিত আপনি টাকা দিয়ে তারা এটা কিনে ফেললেন তো এইখানে টাকা খরচ করা এটা হারাম অবৈধ সুযোগ নেওয়া এটা হারাম এই ক্ষেত্রে সুদ খাওয়া ঘুষ খাওয়া আর দেওয়া এক সমান গোনা কিন্তু বৈধ অধিকার রক্ষা করার জন্য যদি কেউ করে তো সে ওই কাতারে পড়বে না এটা শরীয়ত কাজে এই কথা সহি না যে এই জামানায় কেউ তাক্কর ওপর চলতে পারবে না এই জামানায় কেউ তাকুয়ার উপরে শরিয়তের উপরে চলতে পারবে না এটা গলত তো আমি যে পয়েন্টটা বলতেছিলাম যে আল্লাহ কোরআন এমন ভাবে নাজেল করেছেন কামত চলবে এবং আল্লাহ এটা সংরক্ষণ করার দায়িত্ব নিছেন জের একটা জের জবর নুক্তা কেউ বেশ কম করতে পারবে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনে কারিমকে একবারে নাজেল করেন নাই পিছনের আসমানি কিতাবের মতো কোরআনকে একবারে নাজেল করে নাই অল্প অল্প অল্প অল্প যা নাজেল করছেন রসুল্লাহ মুখস্থ হয়ে গেছে ওনাটা তো আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে এবং হাজারো সাহাবির মুখস্থ হয়ে গেছে এইভাবে তিরিশ পারা কোরআন শরীফ নাজেল হওয়া শেষ বিদায় হজে নাজেল হল আলিয়া আকমাল তুলাকুম দিন আকুম আত্মাম তো আলাইকুম ন্যামাতি রাজিতুল ইসলাম দিন এ নাজেল হয়ে গেল বিদায় হজে এরপরে যে আর একটা আয়াত নাজিল হলো অত্তাকু ইয়ামান তুর যাও না ফিল তুম্মা তো আফা কুল্লু নাফসিন বিমা কাসাবা এ আয়াত নাজিল হলো এরপরে আর নাজিল হয়নি এই আয়াত নাজিল হওয়া শেষ হাজার পরিমাণ হাজার কি লাখো পরিমাণ লোক হাফেজ কোরআন হয়ে গেছে অল্প অল্প নাজল হয়েছে মাঝখানে গ্যাপ পাইছে তো মুখস্থ করে ফেলছে তো আল্লাহ তার উদ্দেশ্য ছিল যে অন্য কিতাবের থেকে ভিন্নভাবে তাকে অল্প অল্প নাজেল করবেন আর অসংখ্য হাফেজ তৈরি করবেন আর একটা গ্রুপ যখন হাফেজ হয়ে গেল তো পরবর্তী জেনারেশনের জন্য হাফেজ হওয়া আর কঠিন মনে হবে না তা আমার সামনে লাখ লোক হাফেজ তা আমি পারবো না কেন যদি এটা অসম্ভব হইতো তো এতগুলো লোক হইল কেমনে এতগুলো লোক যে হয়েছে এটা সাহস যোগায় তা নাহলে একটা বাচ্চাকে আপনি হেফজোখানা বসাই দিলেন বাবা এই কোরআন শরীফ তোমাকে মুখস্থ করতে হবে ও তো ভয়তে চলে যেত আব্বু এটা সম্ভব পাবে কি বলেন এত বড় কিতাব কিভাবে মুখস্থ করবো কিন্তু কোনো বাচ্চাকে শোনা যায় নাই ভয় পেয়ে মাদ্রাসা ছেড়ে পালাই গেছে গা তো সে দেখতেছে তার বয়সী বহু ছেলে পেলে মুখস্থ করে ফেলছে এটা দেখে তার কাছে কোনো অসম্ভব মনে হইতেছে না সহজ মনে হইতেছে সে ডেলি এক করে মুখস্থ করে ফেলতেছে হাফেজ হয়ে রেখেছে তাহলে এটাকে মেটানো পর না বাজার থেকে সমস্ত কোরআন যদি কেউ গায়েব করে দেয় দুনিয়ার সমস্ত মার্কেট থেকে তবুও কোরআন মেটানো পর না এখন তো কমে গেছে আগের জামানায় ইতিহাসে যা পাওয়া যায় প্রত্যেকটা ঘরে দু চারজন হাফেজ ছিল প্রত্যেকটা ঘরে আর রমজানের দিনে হ্যাঁ মেয়েদের হাতে কাজ করত জবানের কোরআন শরীফ পড়ত হাতে খানা পাক করতেছে ইফতারি তৈরি করতেছে কিন্তু জবান কোরআন তেলাভ করতেছে তারা দিনে এক খতম দিত আর তারাবিতে আর এক খতম দিত কমপক্ষে ওই জামানায় মহিলারাও প্রচুর পরিমাণ হাফে যেত যারা সর্বনিম্ন পড়ত তারা দিনে এক পাড়া রাত্রে এক পাড়া তাতে মোট দুই খতম হইত আর অনেকে তো অনেকগুলো খতম দিত মহিলারা তাদের বাচ্চারা যখন দুধ ছাড়ত তখন দেখা যেত যে কিছু করার শরীর মুখস্থ হয়ে গেছে মা হাফেজ এই ছিল মুসলমানদের অবস্থা কিন্তু আজকে আমাদের হাতে কোরআন শরীফ নেই আজকে আমরা সেই তেলাওয়াতের দায়িত্ব দিয়েছি টেপ রেকর্ড আজকে মুসলমানরা এত বিপদগ্রস্ত কেন যে জামানায় মুসলমানরা ইজ্জতের সাথে ছিল ওটা কোরআন মুখে ধারণ করার কারণেই ছিল আর আজকে যে বেজত হইতেছে কাফেরদের দ্বারা মায়ের খাইতেছে কাফেরদের ভয়ে ভীত সন্ত্রস্ত হইতেছে কাফেররা মুসলমানদের উপরে ছড়ি ঘুরাইতেছে নেতৃত্ব দিচ্ছে দুনিয়ার যেখানে দেখবেন টপে কোনো কাফের বসে আছে একই চিত্র আমাদের দেশেও কাফের বসে আছে কেন আমরা কোরআন থেকে যত দূরে সরছি আল্লাহ আমাদের উপরে হ্যাঁ কাফেরদের সহজ বাড়াই দিছে তাদেরকে আমাদের কান্দে সাওয়ার করে দিছে কোন আন্দোলন আর মিছিল করে এটাকে কান্দের থেকে হটানো যাবে না এটা রাস্তা একটা আমাদেরকে কোরআনে ফিরে আসতে হবে কোরআন শিখতে হবে কোরআন পড়তে হবে কোরআনের উপরে আমল করতে হবে প্রত্যেকটা মহল্লায় কোরআনে মক্তব প্রতিষ্ঠা করতে হবে এটা ফরজ দায়িত্ব প্রত্যেকটা মহল্লায় কোরআনে মক্তব থাকা এটা ফরজ আজকে স্কুল পাওয়া যাবে কিন্তু হাজারো গ্রাম পাওয়া যাবে যেখানে কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা নেই পুরা গ্রামবাসী ফরজ তরক করার গুনায় জড়িত হয়ে পড়ে আছে এই অবস্থায় আল্লাহর সাহায্য পাওয়া সম্ভব পার না তাম জায়গায় দোয়া হইতেছে বাইতুল্লায় দোয়া হইতেছে মদিনা শরীফে দোয়া হইতেছে কিন্তু আমাদের প্রেশানি কমতেছে না আমাদের বিপদ আপাত কমতেছে না এর কারণ হল যে সমস্যার কারণে এই বিপদ আসছে ওই সমস্যাটা আমরা ঠিক করতেছি না কোরআন থেকে দূরে যাওয়ার কারণেই সমস্যা হয়েছে ওটা তো ঠিক করতে হবে ওটা ঠিক না করে কান্নাকাটি করলে কোনো লাভ নেই আমার পীর মুর্শিদ হজরত মৌলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ বলতেন আমি আপনাদেরকে শোনাইছি আগে যে এক বাপে ছেলেকে দোকানে বসাইছিল কয়েকদিন পরে খবর নিয়ে দেখে তো লাভ তো দূরের কথা মূলধনও শর্ট হয়ে গেছে লাভ তো হয় নাই বা হয়েছে কিন্তু সে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে এগুলো সব নষ্ট করে দিছে তখন বাপে কি করবে নিরুপায় হয়ে ছেলেকে বের করে দিছে দোকান থেকে দা আমার দোকান আমি দেখব নিজে আবার হাইল ধরছে ধরে দোকানকে সামলাইতেছে কন্ট্রোল করতেছে এর মধ্যে ওই ছেলের নানায় সুপারিশ করছে নানি সুপারিশ করছে দাদায় সুপারিশ করছে বহুত লোক সুপারিশ করছে যা হয়েছে হয়েছে মাফ করে দাও তোমার ছেলেকে আর একটা আমার সুযোগ দাও সবাই সুপারিশ করতেছে কিন্তু বাপে কারোর সুপারিশ গ্রহণ করতেছেন না তার একই কথা তোমরা সুপারিশ করতেছ কিন্তু সে তো একবার এসে ভুল স্বীকার করে নাই তোমরা এত লোক আমার কাছে সুপারিশ করলে কিন্তু যে আমার দোকানটাকে উজাড় করলো সে তো সে ভুল স্বীকার করে নাই অন্যায় স্বীকার করে নাই তা ভুল হয়ে গেছে সামনে আমি সতর্কতার সাথে চালাবো তা বলে নাই তো তোমাদের সুপারিশ দ্বারা কি হবে আমার পীর মুর্শিদ এই উদাহরণ দিচ্ছে ঠিক আমাদের এই উদাহরণ তো মদিনা শরীফ দোয়া হইতেছে মক্কা শরীফ দোয়া হইতেছে আমরা তো তোবা করতেছি না আমরা তো গুণা বর্জন করতেছি না আমরা তো কোরআনকে বুকে ধারণ করতেছি না তাহলে এই সুপারিশ এই মদিনার দোয়া এই মক্কার দোয়া কি ফায়দা হবে এদিকে আল্লাহ খুশি হবেন অন্যান্য বছর দশ রোজাতে যে ভিড় দেখছি বাইতুল্লাহ এবছর তো পয়লা রোজাতে আমার কাছে সেরকম লাগলো এরকম ভিড় সারা দুনিয়ার মানুষ বিপদগ্রস্ত বিপদগ্রস্ত এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য তারা আল্লাহর ঘরে যেতেছে কান্নাকাটি করতেছে কিন্তু হালাতের পরিবর্তন হবে বলে আমার মনে হল না কাঁদতেছে সবাই কিন্তু শুধু কাঁদলে তো হবে না অবস্থার পরিবর্তন করতে হবে যে হাদিস আমরা গেছে ওমরা হজে হালাতের তো পরিবর্তন দেখতে পেলাম না দাড়ি ছাড়া গেছে দাড়ি ছাড়া ফিরে এসে কানলে কি ফায়দা হবে সে আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করছে দাড়ি কাটা মানে আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করা এবং সেটা ওপেন সবার সামনে প্রকাশ করা দেখো আল্লাহর সাথে বিদ্রোহ করে আমি টিকে আছি আমার কত হিম্মত একটা গোপনে গুণা করা গোপনে গোনা করা এটা হালকা আর একটা ওপেন গোনা করা গোনাটা সবার সামনে প্রকাশ করা মারাত্মক এটা আল্লাহর নাফার মানে আল্লাহর নাফার মানে আল্লাহ কত বড় জাত যার একটা মাখলুক হল জিব্রাহিল আলাইসাল্লাম জিব্রাহিল আলাইসাল্লামের ছয়শ বাজু আছে একটা বাজু দিয়ে উনি একটা দেশ উল্টাই দিলেন ছয়শ বাজু একটা বাজু দিয়ে এই জিব্রাইলকে যে আল্লাহ সৃষ্টি করছেন তার শক্তি কত তার নাফারবানি করার সাহস আমাদের কিভাবে হয় তার শক্তি সম্পর্কে ধারণা নেই বাচ্চা সাপ ধরতে পারে কেন সাপ যে কি জিনিস বাচ্চা বোঝে না সাপ যে কি জিনিস বাচ্চা বোঝে না হে ধরতে পারে বড় মানুষ তো পারে না সে জানে দংশন করলে আমার হায়াত শেষ আমাদের আসলে আল্লাহ সম্পর্কে কোনো অনুভূতি নেই আল্লাহর কুদরত ক্ষমতা সম্পর্কে আইডিয়া নেই জাহান্নাম সম্পর্কে ধারণা নেই তাহলে কিভাবে হিম্মত হয় যে আল্লাহর সাথে নাফারমানি করলাম আবার সারাদিন তা প্রদর্শনী করলাম কিভাবে সাহস হয় আমি এই অবস্থা দেখলাম চেহারার এই হালাত জুব্বা খাল লাগাইছে মাঠের সাথে হ্যাঁচড়াইতেছে যেটা লম্বা করতে কইছে এটা চিহ্ন রাখে নাই আর যেটা টাকনোর উপর রাখতে কইছে ওটা আরো একদিকে বাড়াই দিচ্ছে প্রত্যেকটা জায়গায় শয়তানের গোলামি প্রত্যেকটা জায়গায় আল্লাহ যা কইছে ঠিক মতো তার উল্টাটা আমরা করতেছি দাড়ি বাড়াইতে কইছে তার নিশানাও রাখে নাই পুরুষের জন্য জুব্বা টাকনোর উপরে রাখতে কইছে মাটির দিক হাসাইতেছে আর মোবাইল দিয়ে এই যে ছবি তুলছে আল্লাহ না যাওয়াই ভালো ছিল ওখানে যে এত গুণা কামাই করতেছে যে আজাব গজব যা ছিল এটা আরো বেড়ে গেল যেখানে বুখার শরীফের হাদিস ইন্না আসাদ দান্না আজাব আল কেয়ামা আল মুসাউরুন মুসাউর মানে কি যে ছবি তোলে ছবি তুলবে হাসারের ময়দানে এদেরকে কঠিন আজাব দেওয়া হবে রুদ দিতে বলা হবে রু দাও তার আগ পর্যন্ত আজাব চলবে একমাত্র অপারগ অবস্থা এটা জায়েজ আছে আপনি হজে যাবেন ওমরা যাবেন চিকিৎসার জন্য যাইবেন পাসপোর্ট লাগবে ছবি ছাড়া পাসপোর্ট হবে না এটা একটা অপারক এই অপারকতার কারণে আপনি ছবি তুললেন এখানে আল্লাহ আপনাকে গোনা দিবেন না আপনার জন্য মা কিন্তু হাউস করে ছবি তোলা হয় হ্যাঁ ওখানে দেখলাম দুই বন্ধু বাসায় দাঁড়াইছে আর একজনের দায়িত্ব দিচ্ছে ছবি তুলো তাদের ছবি উঠবে বাইতুল্লাহ ছবি উঠবে না না নাকি স্মৃতি আল্লাহর নাফারমানি করে স্মৃতি হয় তুমি যখন আল্লাহ থেকে দূরে চলে গেলে গজবের মধ্যে পড়ে গেলে এই স্মৃতি কি কাজে লাগে এই জন্য আল্লাহ রহম করুক আমাদের উপরে বাহ্যিক ভাবে আল্লাহর ঘরে দেয় আমাদের এই অবস্থা আজকে রমজানের দিন এখন আমরা গুণা বর্জন করতে পারি নাই অনেকে তাহলে এই রমজান যেমন ফজিলাতের জিনিস যে একটা নফল ফরজের সমান হয়ে যায় এই রমজানের গোনাও কিন্তু মারাত্মক এই রমজানের গোনাও কিন্তু মারাত্মক গোনাও কঠিন হয়ে যায় এই জন্য আমরা আল্লাহ কাছে খুব কান্নাকাটা করি আল্লাহ যেন আমাদের সকলকে গোনা বর্জন করার তৌফিক দান করেন হারাম ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন নিজের জাহেরকে সুন্দর করার তৌফিক দান করেন জাহের অর্থাৎ বাহ্যিক এটা সুন্দর হয়ে গেলে আল্লাহ দিলকেও সুন্দর করে দেয় বাহ্যিকের তাসির পড়ে দিলের উপরে আপনাকে যদি এখন একটা আর্মির ড্রেস পরায় একটা অস্ত্র কান্দে দেওয়া হয় তা আপনার দিলের উপরে অন্যরকম তাসির পড়বে আবার আর্মি অফিসারে যদি একটা জুব্বা পাগড়ি মাথায় দিয়ে একটা তসবি হাতে দিয়ে দেন তো ওর কলমের উপরে আর এক রকম তাসির পড়বে তো বোঝা গেল বাহ্যিকের তাসির পড়ে কলমের উপরে মানুষ তার বাহ্যিককে যখন সুন্দর করে আল্লাহ দয়া করে তার দিলটাও সুন্দর করে দেন বাহ্যিকটা আমাদের হাতে আছে আমরা এটাকে সুন্দর করি এই রমজান মাস এটাকে সুন্দর করার মাস অন্যের উপরে দয়া করার মাস কোরআন তেলাতের মাস আমরা খুব খেয়াল রাখি দু একটা মশলা বলার উদ্দেশ্য ছিল সংক্ষেপে বলে দিচ্ছি এই রমজান শুরু হওয়াতে নিয়ে ঈদের আগ পর্যন্ত ঈদের নামাজে আমরা আসবো এর আগ পর্যন্ত সৎকায় ফেতের দিলে এটা উত্তম মুস্তাহাব তরিকা আদায় হয়ে গেল কিন্তু এই ঈদের আগ পর্যন্ত কেউ না দিলে ওয়াজিব কিন্তু কান্দারতে যাবে না দিতে হবে তখন আর উত্তম তরিকায় আদায় হল না নিম্নমানের তরিকা আদায় হল এই জন্য সৎকায় ফিতির দেওয়ার উত্তম টাইম হল পয়লা রমজান থেকে আরম্ভ করে আপনি যে ঈদুল ফিতরের নামাজ পড়তে আসবেন এর আগ পর্যন্ত পয়লা রমজান তো শুরু হয়ে গেছে দেওয়ার টাইম এখনো চলতেছে তো অনেকেই এর মানে পরিমাণ জিজ্ঞেস করতেছে আমার কাছে ফোনে তা আমি দু চারটে দোকানে যা খবর নিলাম তাতে দেখলাম যে আটার দাম এখন উনত্রিশ তিরিশ টাকার মতো ময়দা না ময়দার দাম আরো বেশি আটার বর্তমান বাজার মূল্য আমার যাচাই বাছাই অনুযায়ী এই উনত্রিশ তিরিশ টাকা এটা ভালো মানুষ আছে তো সেই হিসেবে পনির দুইশের আটার দাম আসে পঞ্চাশ টাকার একটু কম দুই এক টাকা কম তো দুই একটা কম আর ধরার দরকার নেই সবসময় একটু বেশি থাকা ভালো যাতে শর্ট না পড়ে এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আপনারা পঞ্চাশ টাকা ধরে সৎকায় ফিতির আদায় করতে থাকুন একটা সৎকায় ফিতির পঞ্চাশ টাকা ধরবেন এবং আপনার <clears throat> যত নাবালেক বাচ্চা কাচ্চা আছে এদের পক্ষ থেকেও দিতে হবে এদের পক্ষ থেকেও আপনাকে দিতে হবে এটা হল রোজার সচিন্তা নামাজে ভুল হইলে যেরকম সচিন্তা করে ঠিক করি আমরা রোজাতে অনেক ভুল ভ্রান্তি হয় আমাদের দ্বারা এটা ঠিকঠাক করার জন্য আল্লাহ তালা এই সৎকায় ফিটির রাখছেন কাজে কারো উপর যদি অজেব নাও হয় যার কাছে সাড়ে বান্ন তোলার উপর দাম নেই বর্তমান বাজারে সাড়ে বান্ন তোলার উপর দাম ধরেন অন্তত পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ধরেন এর কম যার কাছে আছে তারপর অজীব না সত্যায় ফেতের দেওয়া কিন্তু অজেব না হওয়া সত্ত্বেও দেওয়া উচিত কেন অজেব না হলে কি দেওয়া গুণা নাকি হ্যাঁ দিতে হবে কেন ওই রোজাগুলো যাতে আল্লাহর দরবারে কি হয়ে যায় কবুল হয়ে যায় আর যার এই পরিমাণ মাল আছে বা এর বেশি তার মতো বাধ্যতামূলক দিতেই হবে তেমনি ভাবে ধরেন আমি বললাম যে পঁয়ত্রিশ হাজার টাকা যদি কারো কাছে থাকে এক বছর থাকে তো তারপরে জাকাত ফরজ হয়ে যায় সৎকায় ফেতের ফরজ হয়ে যায় কুরবানি অজীব হয়ে যায় তিনটা দায়িত্ব আসে নিসাব পরিমাণ টাকা থাকলে তিনটা দায়িত্ব আসে সৎকায় ফেতের জাকাত কুরবানি এখন কারো কাছে এর থেকে কিছু কম আছে চৌত্রিশ হাজার তো মুফতিদের ফতোয়ায় তার উপরে জাকাত ফরজ হবে না কিন্তু হাদিসে আসছে যদি সে দেয় তো আল্লাহ তাকে অনেক বরকত দিবেন বর্তমান হিসাবে বাজার হিসেবে চৌত্রিশ হাজার টাকায় নিসাব হয় না পঁয়ত্রিশ হাজার হলে হয় কাজে ফত হয় আপনি মাপ পাইতেছেন কিন্তু আল্লাহ কইতেছে তুমি মাপটা নিও না এইটা তুমি চল্লিশ ভাগের এক ভাগ মানে একশো টাকায় আড়াই টাকা এই হারে দিয়ে দাও ফরজ না হোক যা আছে <coughs> দিয়ে দাও আল্লাহ তোমাকে অনেক বরকত বাড়াই দিবে হাদিস চার্জ হাদিস চার্জ কাজেই আমরা এইভাবে সৎকায় ফেতের অজেব হইলেও দিব অজেব না হইলেও নিজের রোজাকে আল্লাহ দরবারে কবুল করানোর জন্য আমরা দিয়ে দিব সৎকায় ফেতের আর জাকাত সম্পর্ক কিছু দু একটা মশলা বলি যদি কারোর কাছে শুধু স্বর্ণ থাকে বিবির মালিকানা ভিন্ন আপনার মালিকানা ভিন্ন আপনার বাচ্চা কাচ্চাদের মালিকানা ভিন্ন ইসলামে প্রত্যেকের মালিকানা ভিন্ন আজকে যে বাচ্চা হলো তার মালিকানাও ভিন্ন একে যদি কেউ কিছু গিফট করে ওই বাচ্চা মালিক আপনি মালিক না আপনি মালিক না সাংঘাতিক প্রত্যেকের মালিকানা ভিন্ন হ্যাঁ হাদিসে পাওয়া যায় আবদুল্লাহ মসুদ গরিব মানুষ ছিল ওনার বিবি ধনী ছিল ওনার বিবি হয়তো বাপের থেকে সম্পদ পাইছে বিবি ধনী স্বামী গরিব অনেকখানে স্বামী জাকাত দেয় বিবির উপর কি নেই জাকাত বিবি মিসকিন অনেকখানে দুজনে দেয় অনেক জায়গায় দুরুজন দেয় না আল্লাহ বিভিন্ন রকম করছেন আর কি মালিকানা ভিন্ন তবে বিবির স্বর্ণ আপনি হিসাব করবেন না বিবিরটা বিবি দিবে থেকে দিবে সে যে মোহর পাইছে ওই তো দিবে না হয় যে হাদিয়া পায় ওখান থেকে দিবে না হয় দয়া করে আপনি দিবেন তাকে কিছু টাকা দিবেন না হয় তার বাপে দিবে হেডটা হে বুঝবে সার কথা স্বামীর উপরে তার জাকাত দিয়ে দেওয়া জরুরি না কোন স্বামী দয়া কর দিলে তার দয়া স্ত্রীর মালিকানা দিন আপনার মালিকানা যদি শুধু স্বর্ণ থাকে শুধু স্বর্ণ রূপাও নেই নগদ টাকাও নেই ব্যবসার মালও নেই এ তিনটার একটাও নেই খালি স্বর্ণ আছে তখন একরকম মাসলা তখন মাসলা হলো সাড়ে সাত ভরি থাকতে হবে দাম দেখা হবে না সাড়ে সাত ভরি ভরি বলে তোলা বলে একই কথা শুধু স্বর্ণ আছে সাড়ে সাত ভরি বা তোলা আছে কিনা যদি থাকে এই পরিমাণ বা এর বেশি তখন তারপরে জাকাত খরচ হবে কিভাবে আদায় করবে এই স্বর্ণটা বেচতে গেলে সে কি দাম পাবে যে স্বর্ণটা তার কাছে আছে সাড়ে সাত ভরি বা তার বেশি এইটা বেচা মূল্য কত স্বর্ণের বিভিন্ন গ্রেড আছে কোয়ালিটি আছে এক একটা একরকম দাম বেশি ওটা একরকম সৌদি আরবটা আছেন ওটার দাম আর রকম বিভিন্ন রকম আছে বেচতে গেলে কি দাম পাবেন আপনি কি দামে কিনছেন ওটা না এই অলঙ্কারটা স্ত্রীকে গিফট করছেন তখন যে দামে কিনছেন এটা ধরা হবে না এখন এই বছর এই রমজানে বেচতে গেলে কি দাম আছে এই দামটা আপনাকে জেনে নিতে হবে কোন স্বর্ণকর থেকে জেনে টাকার হিসাব বেড়ে আসলো এখানে এত ভরি আছে দোকানদারকে বেচলে এই টাকা আপনাকে দিবে কথার কথা বিশ হাজার টাকা দিবে কি পঁচিশ হাজার টাকা দিবে যা দিবে টাকা বেড়ে আসলো এখন আর টাকার উপর দেখাতেন টাকার উপরে জাকাত দেন চল্লিশ ভাগের এক ভাগ শতকরা আড়াই টাকা এক হাজারে কত হয় পঁচিশ টাকা আড়াইশো হ্যাঁ এক হাজারে পঁচিশ টাকা এক হাজারে পঁচিশ টাকা এক লাখে এক লাখে আড়াই হাজার এক লাখে আড়াই হাজার এইভাবে দিবেন এটা তো শুধু স্বর্ণ কথা বললাম ওটা বেচতে যে দাম পাবেন ওই দামের উপর দিবেন আর যদি আপনার কাছে মিক্স থাকে জাকাতের মাল হলো চার প্রকার স্বর্ণ রৌপ্য নগদ টাকা ব্যবসার মাল একটা পলট কিনে রাখছেন দাম হলে বেচবেন এটা ব্যবসার মাল একটা পলট আপনি কিনে রাখছেন দাম বেশি হলে বেচবেন এই নিয়ে আপনার যতদিন বেচবেন না প্রত্যেক বছর ওই পলটের দাম কি আছে কেনা মূল্য না অনেকে কেনা মূল্য ধরে এই বছর এই পলটের দাম কি আছে ওটা ওটা ধরতে হবে ধরে দেখা দিতে হবে খুব ভালো করে বুঝে রাখি ওটাও চার রকমের মাল জাকাতে আসবে স্বর্ণ রূপা নগদ টাকা ব্যবসার মাল এখন যখন মিক্সড হয় এই চারটা চারটাই আছে তিনটা আছে দুটা আছে বা একটা আছে শুধু স্বর্ণ বাদে কিন্তু শুধু স্বর্ণটা তো বলে ফেলছি শুধু স্বর্ণ বাদে অন্য যেগুলো আছে ওর একটা আছে বা দুটা আছে বা তিনটা আছে বা চারো রকম আছে এই যখন হবে আপনার তখন কিন্তু আর সাড়ে সাত ভরি দেখা হবে না তখন দেখা হবে যে ওইটার দাম একটা হোক দুটা হোক তিনটা হোক তিন রকম মাল এই তিন রকমের মাল মিলে সাড়ে বান্ন তোলার উপর যে দাম পঁয়ত্রিশ হাজার এইটা হয় কিনা কিছু টাকা আছে ছোটখাটো সামান্য ছোট্ট দোকান আছে তো এই মিলে পঁয়ত্রিশ হাজার টাকা হয় কিনা সেটা এক বছর ছিল কিনা আপনার হাতে তাহলে আপনার উপরে জাকাত ফরজ হয়ে যাবে জাকাত ফরজ সৎকায় ফেতের কুরবানি সব ফরজ হয়ে যাবে তো শুধু স্বর্ণের হিসাব একরকম আর ওই চারটে যে কটা থাকুক তার হিসাব আর একরকম তখন যাবেন সাড়ে বান্ন তোলায় মিক্সড হইলে যাবেন কোথায় সাড়ে বান্ন তোলায় আর শুধু স্বর্ণ হলে সাড়ে সাত তোলা এটা খেয়াল রাখবে আর এ জাকাত আরবিতে বলে উসুল ফুরু উসুল ফুরুকে দেওয়া যায় না উসুল ফুরু কি জিনিস যাদের থেকে আপনি দুনিয়াতে আসতেন এদেরকে আরবিতে বলে উসুল আপনার থেকে যারা দুনিয়া আসছে এদেরকে বলা হয় ফুরু এই দুই গ্রুপকে দেওয়া যাবে না আপনি কাদের থেকে আসছেন বাপ মা দাদা দাদি নানা নানি বাপ মা দাদা দাদি আপন আপন নানা নানি এদের থেকে আপনার ব্লাড কানেকশন আছে দেওয়া যাবে না এদের হাদিয়া দিতে হবে অন্য মাল আপনার থেকে কারা আসছে আপনার ছেলে মেয়ে ছেলেমেয়ের ছেলে মেয়ে নাতি নাতকু এই দুই গ্রুপকে দিতে পারবেন না যার কাছে নিসাব পরিমাণ মাল আছে তাকে শরিয়াতে ধনী বলে তাকেও দেওয়া যাবে না কোন অমুসলিমকে দেওয়া যাবে না স্বামী স্ত্রী একে অপরকে দিতে পারবে না স্বামী স্ত্রী একে অপরকে দিতে পারবে না এই মশলা খেয়াল রাখেন এলো মশলা আপনার মেয়েকে তো আপনি দিতে পারবেন না কিন্তু বোঝানোর জন্য বলতেছি আপনার জামাতা করিম তাকে আবার দিতে পারবেন তাকে দিতে পারবেন আর অন্য যত আত্মীয় আছে ভাইকে আপন ভাই দেওয়া যাবে হাদিয়া বলে দেওয়া উচিত নিজের ভাই নিজের চাচা নিজের মামা নিজের খালু বা এদের মহিলা আত্মীয় আছে এদেরকে দিতে কোনো অসুবিধা নেই এদের সাথে ব্লাড কানেকশন নেই এ হলো জাকাত কাদেরকে দিতে পারবেন তার একটা মোটামুটি খতিয়ান তো এটাও যেহেতু রমজানে আমরা জাকাত দেই সত্তর গুণ বেশি পাওয়ার আশায় এই জন্য রমজানের মাসলাও বলে দেওয়া হয় কিন্তু কোন মাদ্রাসার লীলা বোর্ডিং যদি অচল হয়ে যায় আর আপনি রমজানের জন্য বসে থাকেন অচল হয়ে গেলে কি করব আমি তো রমজান আসলে দিব অনেক লোক এরকম বেকুবি করে ঠিক না ঠেকার সময় দিলে অনেক সত্তর গুণ পাবেন কয়টা আমি জানি না এটা অনেক সত্তর গুণ পাবেন রমজানের দিনে তো খালি সত্তর গুণ পাবেন কিন্তু একটা দিনই মাদ্রাসা লিল্লা খাওয়া নেই আপনি জানতে পারলেন এই ঠেকা যদি উদ্ধার করেন তো রমজান থেকে বেশি সব পাবেন আমরা একটা জেনে বসে থাকি আর একটা জানি না রমজান জানছি আরে রমজানের বাইরে রমজান থেকে বেশি সব আছে তো জানতে হবে তো আরো কিছু মশলা বাকি আছে আল্লাহ তালা তৌফিক দিলে বলা হবে সামনে আল্লাহ তালা আমাদের সকলকে এই মাসালার উপরে আমল করার তৌফিক দান করেন রোজার উদ্দেশ্য পূরণ করার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ রবিল